বললাম বলুন সারা বিশ্বের মধ্যে আজানের ভাষা এক না এক নয় আর বলুন না সারা দুনিয়াতে আজানের পরে দুয়ার ভাষা এক না দুই আল্লাহ হাজির সারা দুনিয়ার মুসলমান পাঁচবার করে বলছে কোনো মতবিরোধ নাই কোনো আপোষের মধ্যে মতবিরোধ নয় কোনো একতলাফ নাই সবাই একই কথা বলছে মোহাম্মদ সাল্লামের ওসিলা ছাড়া আর পৃথিবীর কোনো নবীর ওসিলাও চাই আমি এই বাংলাদেশে গেছিলাম জিজ্ঞেস করলাম ভাই সাহেব বলুন তো এই দুনিয়াতে আজ পর্যন্ত কোনো লোক কোনো অন্য নবীর নামের ওসিলা দিয়ে দোয়া করেছে আরে বলুন আপনারা করেন অন্য কোন নবীর নামের ওসিরা দিয়ে দোয়া করেন আচ্ছা সাহাবিদের নামের মধ্যে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে পৃথিবীর কোন সাহাবির নামের ওসিরা দিয়ে দোয়া করেন চার ইমাম আছে চার ইমামের কোন নাম দিয়ে ওসিরা দিয়ে দোয়া করেন পাগলামি করছে সব যত পীর ফকিরের ওসিরা দিয়ে আরে পীররা কি নবীদের থেকে বড় আরে বলেন না মা এটাও নারী বিবির এটাও নারী বোন এটাও নারী মেয়ে এটাও নারী তো সবাই সমান মা আর বিবি সমান আমি যে যে যে ভালোবাসি আমার মেয়েকে সেই রকম ভালোবাসি আমার বউকে আর বউকে যেরকম ভালোবাসি সেরকম ভালোবাসা মেয়েকে যাবে সকলের আলাদা আলাদা দরজা আছে আমার সম্মানী মন্দার ভাইরা সারা বিশ্বের মধ্যে তার নাম সব থেকে বেশি তার নামের অসিলা সব থেকে বেশি নেওয়া হচ্ছে যে কোন নবী আর কোনো রসুল কোনো পীর ফকিরের অসিলা চায় না শুধুমাত্র মোহাম্মদ রসুলের অসিলা চায় সবাই বলে সবাই সুহান আল্লাহ অভিহান এত মহান নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের অসিলা নিয়ে সবাই দোয়া করছে তাই বললাম ভাইজান তিনি জগৎগুরু বিশ্বগুরু সারা দুনিয়াতে তার নাম ছড়িয়ে গেছে বলছে আচ্ছা উনি যদি এই রকেট তৈরি করতেন তাহলে চাঁদে যেতে পারতেন আমরা খ্রিস্টানরা চাঁদে গেলাম আর উনি তো চাঁদে যেতে পারলেন না তাহলে তোমার মতো লাইসা দেখা আক্রমণ সেলিম তোমার আবার কমন সেন্স নেই তুমি এত তোমার বোকা লোক তুমি তুমি জানো না বিশ্বনবী মহানবী হাজর মোহাম্মদ এক কৌড়ি খরচ করনে কি জরুরত নেই থি نہ آپ صلی اللہ علیہ وسلم پہاڑ کی چوٹی پر چڑھے نہ آپ صلی اللہ علیہ وسلم نے کسی ٹاور بنایا نہ کسی بڑی بلڈنگ بنا کر اس کے چھت پر چڑھنا پڑا نہ آپ صلی اللہ علیہ وسلم کو درخت کے ٹہنی پر چڑھنا پڑا آپ صاحب زمین میں کھڑے کھڑے یہیں سے انگلی کا اشارہ کیا آسمان کے چاند کو دو ٹکڑے بنا دیے سبحان اللہ میں بول بولتے ہیں آرشہ رائے آکاشے رچ পাঠক শ্রোতা মানুষ পটেতে একে কি তার ছবি সে যে আমি নার লালাটের চাঁদ আমাদের প্রিয় নবী সাল্লাম আসমানি মন্দির ভাইরা আকাশের চাঁদ দু কোটি বত্রিশ লক্ষ মাইল দূরে চাঁদ একমাত্র শাহাদত আঙুলের সারা করে দুটো টুকরো করে দিলেন তুমি একজন খ্রিস্টান তুমি জানো না যে প্রথম অ্যাপোলো যে চাঁদে পাঠানো হয়েছিল প্রথম আকাশ যান যে চাঁদে গিয়েছিল নীল আম্রস্ট্রাম তার সাথে ছিল নীল আমরস্ট্রাম যখন দুনিয়াতে ফিরে এলো মিশরের کائروتے ہوتے نیل کو گرم استقبال کیا گیا قاہرہ میں مصر کی راجدھانی یا جلوس میں جلسے میں جشن میں قرآن کی تلاوت کی گئی مصر کے سب سے بڑیوں قاری نے اختلاف کیا بسم اللہ الرحمن الرحیم اقتربت الساعت وانشق القمر وعیل را آیتا یوردو ویقلو سحر مختمر قیامت پر قیامت سے پہلے سارے نبیوں کے سردر اور سرطار محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے آسمان کے چاند کو دو ٹکڑے کر دی اور آسمان کا چاند دو ٹکڑا ہو گیا نیل امرشتر نے فرم کہا بات تو صحیح ہے تم کیسے بتا دیا بات صحیح ہے پھر میں نے تو ہائی پاور کیمرے سے اس کو تصویر کھینچ کر لایا ہوں چاند کے دو ٹکڑے ہونے کے بعد جب جوڑا گیا تو اس کا تھکن کا جو نشان ہے ابھی بھی موجود ہے سبحان اللہ اس کی تبدیل آ گئی زندگی اس کی بدل گئی اس نے اپنے ایمان کو بدلا اپنے عقیدہ کو بدل لیا اپنے زندگی کو بدل لیا ہم لوگ چالاکی پیچھے بشر ربی محمد صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ تاکہ روحانی طاقت اتنا دیا آج جسمانی طاقت اتنا دیا کہ آسمان में जितनी चीजें हैं चांद उसके बाद मंगल निर्मित বুধ বৃহস্পতি শুক্র শনি আরে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য সাইয়ারে সিতারে সব গ্রহ নক্ষত্র অতিক্রম করে সব পার करके पहले आसमान में पहुंचे दूसरा आसमान तीसरा आसमान चार आसमान सात आसमान को पार कर गए সিদ্ধাতুল মুনতাহা বের का दरख्त है একটা কুলের গাছ আছে সেইখানে পৌঁছলেন জিবরাইল ফেরেশতা বললেন আমি এক চুল অগ্রসর হতে পারবো না মোহাম্মদ সাল্লামের তাকাতের ক্ষমতা দেখুন জল जिस्मानी ताकत আমি উর্দুতে বলে থাকি হামেশা যে জিবরাইল ने हथियार डाल दिए जिब्राइल ने हथियार डाल दिए फरमाया अगर अक्सरे मुए बरतर परम हो जाऊंगा এক চুল পরিমাণ যদি অগ্রসর হয় আমি আমার সমস্ত ডানাগুলো পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহ আকবার जिब्राइल अलैहिस्सलाम का जिस्मानी ताकत का इंतहा और रूहानी ताकत का इख्तिताम जहां से हुआ सिद्धातुल मुंतहा যেখানে जिब्राइल अलैहिस्सलाम का जिस्मानी ताकत भी खत्म और रूहानी ताकत का इंतहा हमारे नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का जिस्मानी ता- ताकत का इब्तिदा ভাষাটা বুঝতে পারা গেল যেখানে জিব্রাইল ফেরেস্তার দৈহিক ক্ষমতা আধ্যাত্মিক ক্ষমতা শেষ আমাদের নবী মোহাম্মদ সাল্লামের দৈহিক ক্ষমতা সেইখান থেকে শুরু তাহলে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের আধ্যাত্মিক ক্ষমতা কত বেশি বলে সবাই সুহান আল্লাহ তিনি সরাসরি আল্লাহর আর্শের উপরে পৌঁছে গেলেন তাই বলছেন কোরআন শরীফের পাড়া নম্বর পনেরো সুরা বনি ইসরাহিল আয়াত নম্বর এক বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা لنريه من آياتنا إنه هو السميع البصير তিনি পবিত্র আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে রাতের বেলায় তার ক্ষুদ্রতের নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুখাদ্দাসে নিয়ে গেলেন সেখান থেকে তিনি তার ক্ষুদ্রতে নিদর্শন দেখানোর জন্য আকাশে নিয়ে গেলেন আজ পর্যন্ত তার সফল হয়ে গেল এত বড় নবী মোহাম্মদ তার আধ্যাত্মিক ক্ষমতা কতখানি आखिरत की रूहानी ताकत का कोई इंसान तस्वुर नहीं कर सकता আর দৈহিক ক্ষমতা এত বেশি তার আধ্যাত্মিক ক্ষমতা কল্পনা করা যায় না তিনি সরাসরি আরশের উপর চলে গেলেন গীতার করিতে নবী খোদার নিকট যাই বুড়াকে চড়িয়া নবী আর সের উপর যায় কত দূর পৌঁছে গেলেন সিদ্ধার্থুল মুন্তা থেকে আল্লাহর এরিয়া শুরু হয় আর সারকুরসির এরিয়া সেখানে কোনো সৃষ্টি ঢুকতে পারে না বিশ্বনবী মোহাম্মদ তিনি ঢুকে গেলেন আর যখন গেলেন আল্লাহ তালা তাকে বলছেন জুতো পরে তুমি আর সেরে উপরে উঠো বলুন সুহান আল্লাহ اتنا بڑا نبی اللہ نے ہم کو دیا ہے کہ جس نبی کو اللہ تعالیٰ نے عرض پر جوتیاں اترنے کا بھی حکم نہیں دیا موسیٰ علیہ السلام کو دور پہاڑ پر جوتیاں اترنے کا حکم دیا রমায়াকে জুটিয়া উতার কে আও বললে জুতো খুলে এসো ফাখলা না লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া জুতোটা খুলে এসো তো সম্মান ইমানদার ভাইরা ইমানদার বাবাজিরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম অর্শের উপর জুতো পড়ে যাবেন আল্লাহ বলছেন যখন গেলেন আরশের ধারে খোদা বলেন নবীজি রে পায়ের জুতা সহ করে আমার আর সে দিদার করিতে বি খোদার নিকট যাই হুজুর সাহেব বলছেন মসজিদে জুতো কি ঢুকি না আর আর সেরকম জুতো পরে উঠবো কি করে এটা তো বহুত বিয়াদবি হয়ে যাবে আর আল্লাহ আমি কোরআন শিব করলাম তাতে দেখতে পেলাম যে তুমি মুসানবীকে জুতো পরে আসতে নিষেধ করেছিলে তো আমি কি করে জুতো পরে উঠি আমার মনে হচ্ছে জুতো পরে ওঠাটা ঠিক হবে না তো নবী সাহেব সঙ্গে সঙ্গে বললেন নবী বলেন নবী বলেন মুসাকে করেছ মানা আর আমায় কেন বলা তুমি জুতা সহ দিদার করিতে কেন খোদার নিকট যাই আল্লাহ তালা বলছেন কোথায় মাটির আছে ধুলির ধরা সুর পাহাড়ের নবী আর কোথায় তুমি আর্শের নবী দুজন কি সমান তাই তো হয় বললেন আল্লাহ বলেন ও নবীজি আল্লাহ বলেন ও নবীজি শীঘ্র করে আয়না চলি তোমার পায়ের ধুলা বালি আমার আর সে চাই দিদার করিতে নবী খোদার নিকটে যায় হুজুর সাল্লাম জুতো পরে হাসিল ঘুরলেন উঠে তিনি বললেন জানে কিন্তু অনেক মৌলী মৌলানা পর্যন্ত এর তর্জমাটা পড়ে না খালি মুখস্থ করেছে দুয়াটা কিন্তু তর্জমা পড়ার চেষ্টাও করেনি তর্জমা জিজ্ঞেস করলে ফেল হয়ে যাবে হ্যাঁ কি তর্জমা আত্মাহিয়াতুল্লাহি ও সালামাত ও তৈবা কি তর্জমা বহু লোক জানে না হ্যাঁ আচ্ছা আচ্ছা আলো বলে বলাও শুধু গড় গড় করে পড়ে চলে গেছে তর্জমা আমরা অনেক সময় চিন্তা করে দেখলাম এটি কি বলছে আল্লাহ বলছেন হুজুর পাক সাল্লাহ সাল্লামের কত বড় জ্ঞান ছিল তিনি তিনটে কথা বলেন এ আল্লাহ আত্মা হইয়া মানে মৌখিক ইবাদত সলাওয়াত দৈহিক ইবাদত জবানি इबादत अत्तहिया और सलावत जिस्मानी इबादत अत्तय्यबात ये মালি ইবাদত অর্থাৎ অর্থনৈতিক ইবাদত এই তিন রকমের ইবাদত সব তোমার জন্য লিল্লা তো আল্লাহ বলেন সারা জীবন তোমার নামে দরুদ পাঠিয়েছি হামেশা দরুদ ভেজটাও আজ তুমি সালাম আজ কান খুলে সালাম দেওয়ার জন্য তোমাকে দেখেছি তো বলে আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী সাল্লাল্লাহু বলেন এত উঁচুতে এসে গেছি তাই বলে আমি আমার উম্মতকে ভুলে যাব উম্মত তারাও কুরবানিতে আমার সাথে সহযোগিতা করছে শরীকে গান আর শরীকে কাম হয়ে আছে তাই উন্মতে কেউ ভুলতে পারে না আল্লাহ হাবিব সাহেব বললেন আসসালামু আলাইনা ওয়া আলা তোমার নেককার পরেজগার বান্দাদের জন্য সালাম থাকো এরপরে সমস্ত ফেরেস্তারা বলল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই আত্তাহিয়াত এটাই হচ্ছে মেয়েরাজ আর আত্মা গিয়াত এটাই হচ্ছে নবীজি সালামের উপরে সালাম কিন্তু খুব সুন্দর লাগলো নবীজি সালামের মর্যাদা কতখানি দুনিয়া থেকে তিনি আর সেরকম পৌঁছে গেছেন তো উনি বললেন আল্লাহ এই আলোচনাটা খুব ভালো লাগলো এই স্মৃতিটাকে বজায় রাখার কোনো ব্যবস্থা করা যায় না বহুত আচ্ছা লাগা जो कुछ भी हुआ अच्छा ही हुआ क्या इसकी याददाश्त के लिए कोई निजाम नहीं किया जाए इंतजाम होना चाहिए तो अल्लाह बोले ठीक है नमाज जी? আচ্ছা ভাই বয়ানটা শেষ করবো না ছেড়ে দেবে কোনি এইটুকুনি এই- এই বিষয়টা শেষ করবো আচ্ছা মানে এই বিষয়টা শেষ করি তারপরে কেউ উঠবেন না বলছে যে কিছু আপনাদের জন্য খাবারের ব্যবস্থা তো সেটা এখানে দেবে মানে বসে বসে সিটেই দিয়ে দেবে সিট থেকে উঠবেন না শুনুন এটা খুব জরুরি কথা এসে গেছে যখন বলি বুঝতে পারলেন? হ্যাঁ कौन मोहम्मद नबी मोहम्मद ससरा आप सल्लल्लाहु की बड़ाई का कोई तस्वुर नहीं कर सकता आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बोलने इसकी याददाश्त के लिए कोई इंतजाम होना चाहिए اللہ تعالیٰ بولے ٹھیک ہے اس کا انتظام کرتا ہوں نماز فرض کر دیتا ہوں نماز میرے لیے بھائی سن دینا پڑا نماز میرے لیے اور نماز میں نماز کے اندر سلام اور درود آپ کے لیے سمسیا سب سمادھان ہو جائے گی ہاں۔ نماز میرے لیے और नमाज में सलाम और दरुद आपके लिए नमाज ले जाइए तो ठीक है ठीक है नमाज का दें तो कितना वक्त नमाज अल्लाह ताला तो আলিমুল গাইব ও শাহাদা আল্লামুল গুয়ুব সব তিনি জানেন যে নামাজ পাঁচ वक्त নাই আল্লাহ को मालूम था कि मुझे पांच ही वक्त नमाज फर्ज करना है लेकिन अल्लाह ने पांच वक्त नहीं बताया कितना बताया बोलून پچاس وقت ہے کیا مانا ہے اس کے اندر ایک حقیقت اور ہمارے ساتھ چھپی ہوئی تھی ہاں۔ بولے پنچاس وقت نماز دیے جاؤ نبی محمد صلی اللہ علیہ وسلم پہلے پہلے یہ سوچا ہوگا کہ ٹھیک ہی ہے جتنا گڑ ڈالو گے اتنا ہی میٹھا ہوگا رفتہ رفتہ عادت پڑ جائے گی پچاس وقت نماز بھالوئی ہمیں جو تو نماز پڑھنا تو تو بھالو کیونکہ بوجھتے پڑھنے کیونکہ পঞ্চাশ বছর নামার পরে তো কামাবে কখন টাকাবে কখন খাবে কখন পেশাব পায়খানা কখন করবে খালি তো নামাজ পড়েই যেতে হবে হ্যাঁ তো ছ সমানে গিয়ে মুসানবীর সাথে আলোচনা হলো বললেন কম করুন এবার আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম ভাই সবাই একটুখানি আমার সাথে কথা বলবেন হ্যাঁ। হুজুর সাল্লাম যখন এবার ফিরে যাচ্ছেন আমাদের জন্য কাদের জন্য কি আমাদের জন্য আল্লাহর দরবারে ফিরে যাচ্ছেন যে আল্লাহ আমার উন্মত একজন নামাজ পড়তে পারবে না একটু কম করুন তো আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন পঁয়তাল্লিশ বছর কম পাঁচ লক্ষ থাক আল্লাহ বাহানা বানাচ্ছেন না পাঁচ লক্ষের কম বা বুঝাও উনি আবার ফিরে গেলেন না আরো কম করুন بے پانچ پانچ کم کیا جا رہا ہے ہر مرتبہ پانچ سے زیادہ کم نہیں ہوتا ہے تو پینتیس وقت کی نماز کم کرنے کے لیے آپ وسلم کو کتنا مرتبہ جانا پڑا نو مرتبہ نو پنجے پینتالیس پانچ نو پینتالیس اردو تو بولے نو پنجے پینتالیس جی ہاں اردو نام تاجو تو نو پنجے پینتالیس تو آپ صلی اللہ علیہ وسلم کو امت کے لیے محنت کرنی پڑی نو مرتبہ اور پہلے جو آپ صلی اللہ علیہ وسلم تشریف لے گئے تھے اس وقت ایک مرتبہ کل دس مرتبہ دیدار ہوا اللہ نے فرمایا جائیے نماز میں فرض ہے پانچ وقت میں فرض نماز سترہ رکھا بھائی سب بولو بھائی اے ایک نہ گھومنے کا پیسہ کرو بایان کا سب پورا سے جبھی এই বয়ানটা সর্বনাশ হয়ে যাবে যারা যারা কাজ করছেন তারা শুনুন এই বয়ানটা পনেরো মিনিটের মধ্যে শেষ করে দেবো তারপরে দেবেন ভাই একদম নাই খাওয়ার জন্য আপনারা দাওয়াত দেননি আপনারা শোনার জন্য দাওয়াত দিয়েছেন কে কি বয়ান শেষ করি দুয়াটা করে দিই আপনারা দেবেন ভাই একদম বলতে না বসতে হবে না এখানে দেখুন শুনুন বয়ান শুনুন ভাই আপনাদের শুননা চাইয়ে শুননা চাইয়ে শুনো सुनो पांच मिनट दस पंद्रह मिनट में बयान शेष करता हूँ কি এরকম হট্টগোল করলে বয়ান শুনবেন এটা করে না দিমাগ খারাপ হয়ে যাবে মানুষের দিমাগ চলে যাবে অন্যদিকে মুখ খারবান तो पांच वक्त की नमाज में फर्ज फरमाया अल्लाह ने सत्रह रकात कितने रकात भाई सत्रह सत्रह रकात এটা আল্লাহ फर्ज ایک وقت کی نماز کوئی چھوڑے گا وہ کافر ہو جائے گا کیوں جس نے ایک وقت کی نماز چھوڑ دی اس کا درود و سلام رہ گیا اور جس کا درود و سلام رہ گیا وہ مسلمان نہیں رہ سکتا بھائی بجنہ قرآن شریف کے اندر پارہ نمبر بائیس سورہ الحضاب آیت نمبر چھپن اللہ نے فرمایا ان اللہ मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा बेशक अल्लाह और सारे फरिश्ते अल्लाह के हबीब सल्लम पर दरूद भेजते हैं दरूद पठान ए ईमानदार बंदरा या अय्युहल्लज़ीना आमनू جو لوگ ایمان لائے ہو ایمان والا ہو عقیدت کے ساتھ محبت کے ساتھ عظمت کے ساتھ کے ساتھ دربار رسالت میں سلام بھی بھیجا کرو درود بھی بھیجا کرو درود بھی پڑھو اور سلام بھی یہ فرض ہے فرض ہاں؟ سلام بھیجنا فرض ہے درود پڑھنا فرض واجب قرار دیا پڑھو کیا فرمایا سترہ رکعت فجر میں دو رکعت اتحیات ایک مرتبہ ارے بولو بھائی سمجھ لو نہیں سمجھ رہے سلام یعنی مومن پر سلام اسی لیے نماز کے لیے فرمایا السلام تو میراج المومنین یہ نماز مومن کے لیے میراج ہے مومن جنہوں کا میراج اتحیت میراج بھی ہے اور اتحیت سلام بھی ہے السلام علیکہ ایوہم نبی و رحمت اللہ وہ ملاقات ہو تو فجر میں ایک مرتبہ زہر میں ایک دو چار رکعت میں دو مرتبہ بھائی اپنے نے پوچھتے رکھتے چار رکعت میں کتنا مرتبہ کتنے ہو گئے یہ سب کرو نا دونوں تین جو بیان میں کر رہا ہوں دنیا میں کوئی مسلمان ابھی سنتا نہیں ہے اس کو سوچتا بھی نہیں ہے حالانکہ کتاب میں ہے سن لو اثر میں چار رکعت میں دو کتنے ہو گئے پانچ یعنی سلام پڑھنا فرض ہے مغرب میں تین رقط میں دو دو مرتبہ کیا سمجھ لیں کتنے ہو گئے ایسا ہاں۔ میں چار رکعت میں دو بولو کتنا ہوا نو اللہ کے حبیب صلی اللہ علیہ وسلم کتنا مرتبہ واپس جا کر پینتالیس وقت کم کرایا نو مرتبہ ایک مسلمان اگر یہ حضور صلی اللہ علیہ وسلم نے ہمارے اوپر احسان کیا اور پینتالیس وقت کی نماز کم کرا دیا اور آپ صلی اللہ علیہ وسلم پر نو مرتبہ سلام پڑھنا فرض کر دیا اللہ تعالیٰ نے ایک وقت کو چھوڑے گا وہ مسلمان نہیں رہے گا اس لیے فضل احمد کی کتاب میں موجود ہے کہ شرک کے ساتھ مشرک ہو جاتا ہے بندہ اور وہ سراسر کفر ہے سراسر سراسر ظلم ہے سمجھے نہیں سمجھے نو مشتلہ نماز کے اندر فرض نماز پڑھنا فرض ہے ہر ایک کے لیے اگر کھڑا نہیں ہو سکتے ہو تو بیٹھے پڑھو بیٹھ نہیں سکتے ہو تو لیٹ کے پڑھو اگر تم سجدہ رکو نہیں کر سکتے ہو تو اشارے سے بھی پڑھو لیکن پڑھنا ضروری ہے ارے بولو بھائی ہے کیوں نہیں ہے اب میں محمد صلی اللہ علیہ وسلم کی بہت زیادہ عقیدت مند ہوں محبت سے میرا دل لبریز ہے میں نے یوں سوچا کہ گھنٹہ تو چوبیس ہے رات اور دن میں گھنٹے کتنے ہیں بھائی وہ بھائی سمجھ رہے بھائی رات اور دن میں گھنٹے کتنے ہیں چوبیس تو کم سے کم چوبیس گھنٹہ سلام پڑھنے کا سواب مل جاتا تو اچھا ہی ہوتا ارے بولو بھائی ہے کہ نہیں اچھا کلمہ کیا ہے لا الہ الا اللہ محمد رسول اللہ تو اللہ کے بندے ہو محمد صلی اللہ علیہ وسلم کی امتی ہو تو لا الہ الا اللہ محمد رسول اللہ میں چوبیس لفظ ہے کتنا لفظ دنیا کے جتنا مسلمان ہے چوبیس نمبر ہے چار سو بیس مت ہوئیے سیدھی سی بات بتا رہا ہوں کتنے نمبر ہے بھائی ہمارا جلدی سے بولو چوبیس نمبر چوبیس نمبر نہیں ہے تو کلمہ والا نہیں ہے سے مت کیا کرو سیدھے سیدھے بات بول رہا ہوں میں ہاں۔ اب میں چوبیس مرتبہ ہونا چاہیے تو اللہ نے فرمایا کہ میرے حبیب صلی اللہ علیہ وسلم میں نے تو دیا نو اب بھی کچھ دے دیجئے اللہ کیا دوں سنت دیجئے نفل دیجئے اور وطر دیجئے تین قسم کی چیز دیجئے تو ٹھیک ہے سنت لیجئے فجر میں دو ارے گنو بھائی سب کو گنو دو رکعت میں کتنا مرتبہ اتحیات ایک مرتبہ زہر میں پہلے چار رکعت سنت ہے اس میں دو کتنے ہو گئے تین ارے گنو بھائی صاحب زہر کے بعد دو سنت ہے دو نفل ہے اس میں دو مرتبہ تحیات کتنے ہو گئے پانچ اصل سے پہلے چار رکعت سنت ہے اس میں دو سات گننا بھائی غلطی نہ کرنا مغرب کے بعد دو سنت دو نفل میں دو دوسرا ہاں۔ سے پہلے چار رکعت میں دو گیارہ ہاں؟ ہوا نا ایسا کے بعد چار سنت دو سنت دو نفل میں دو تیرہ ہو گیا دیکھو دو سنت اور دو نفل کا حساب ہو گیا ایسا کے بعد اب وطر کے تین نقل میں دو کتنا ہو گیا پندرہ آخر کے جو دو رکھا نفل ہے وہ حساب سے باہر ہے کیوں پڑھ بھی سکتے ہو نہیں بھی پڑھ سکتے ہو کھڑے ہو کر پڑھ سکتے ہو بیٹھ کر پڑھ سکتے ہو اوٹا ہوتے ہو اوٹی لکھتے ہو لہذا وہ حساب سے باہر ہے حساب کے اندر پندرہ ہوئے اللہ کے حدیثوں سے یہ پندرہ اور اللہ نے فرض فرمایا نو اب جوڑ کے بولو کتنا ہوا چوبیس چوبیس تو چوبیس یہ بھی ہوا لا الہ الا اللہ محمد اللہ وسلم چوبیس کلمہ ہوا اور رات تک دن میں کتنے ہو گئے تو بولے چار سو بیس ہوئے یا چوبیس ہوئے ہاں؟ چوبیس مرتبہ لہذا آج جو دعوت تبلیغ کی محنت ہے نمازی بناؤ مسجد رہے یہ جو محنت چل رہی ہے اسی کی سلام سلامت درد کو دنیا میں زندہ کرنا چاہتے ہو تو نمازی بنو ایک انسان اگر نماز نہیں پڑے گا سلام و درد کے مخالف ہے اور مسلمان نہیں رہتا ہے سمجھ میں بات آئی نہیں آئی میرے اس بیان کے بعد اگر کمیٹی کی کوئی لڑکا کوئی بھی بھائی کوئی بھی دوست نماز نہیں پڑھے گا یہ ڈنڈا لے کر آؤں گا قیامت کے دن ہاں۔ سمجھے نہیں سمجھے نماز پڑھے گا نہیں پڑھے گا سب اچھا بات نہیں بولو سب پڑھو گا بھائی انشاءاللہ مرد ہو کوئی بھی ہو اور نیت کرو کہ مسجد و جماعت بنا کر کے ایسی جان توڑ محنت کرنی ہے کہ ایک بھی نمازی ہمارے محلے میں اور ہمارے علاقے میں نہ رہے کرو گے بھائی انشاءاللہ ایک بات سنو آج سنیے ایک بات سن کے پھر دعا کر دیتا ہوں بات تو بہت ہے بات سے بات زندہ ہوتی ہے عمل سے عمل ارے بولو بھائی اس لیے تشکیل کرتے ہیں تاکہ اس میں عملی جامع پہنایا جائے اب سن لیجیے حضور صلی اللہ علیہ وسلم کے اوپر سلام سلامت درود پڑھنے سے چار دہم چالیس ملتے ہیں کتنا تم نے رحمت عالم سے اپنا نام لیا دس رحمت گنو بھائی تم نے شفیع المسلمین گناہ گروں کی سپرش کرنے والا محمد صلی اللہ علیہ وسلم نام لیا درود شریف پڑھا دس گناہ معاف ہوئے رعوف الرحیم محمد کریم صلی اللہ علیہ وسلم نام لیا دس نیکی ملی جنت کے دس درجے بلند ہوئے کتنے ہو گئے بھائی چالیس اگر کوئی ایک آدمی نماز نہیں پڑھا اس پر درود نہ پڑھنے کی وجہ سے سلام چھوڑنے کی وجہ سے چالیس گھروں تک اس کی نہو ست پہنچے گی سمجھے نہیں سمجھے حدیث پر تم لوگ کبھی ریسرچ نہیں کرتے ہو میں محمد سورا علی خان اس پر ریسرچ کرتا ہوں کہ یہ کیوں کہا گیا حدیث میں کہ تم درود پڑھو گے چالیس باتیں ملے گی درود نہیں پڑھو گے نماز چھوڑ دے گے ایک بے نمازی رہے گا چالیس گھروں پر دس گھر پشچم